ও পরাণের পাখিরে বল কোথায় তোরে রাখি খাতায় আমার ঘুম ধরেছে তোর ছায়ার নাহি রে ও পরাণের পাখিরে বল কোথায় তোরে রাখি খাতায় আমার ঘুম ধরেছে তোর ছায়ার নাহি রে ও পরাণের পাখিরে আমার আমার কইরা হায়ামি কাটাইলাম হাজি বস জামি আমার আমার কইরা হায়ামি কাটাইলাম হাজি বস জামি কেউ নাই মোর আপন হে তাই একাই ভেতর বাহিরে ও পরাণের পাখিরে বল কোথায় তোরে রাখি খাঁচায় আমার ঘুম ধরেছে তোর ছায়ার নাহি রে ও পরাণের পাখি রে যে বানাইছে পাখি তোরে আপন হাতে যতন করে যে বানাইছে পাখি তোরে আপন হাতে যতন করে যার ডাকে তুই যাবি উরে আমি তাকেই ডাকি রে ও পরাণের পাখিরে বল কোথায় তোরে রাখি খাঁচায় আমার ঘুম ধরেছে তোর ছায়ার নাহি রে ও পরাণের পাখিরে বল কোথায় তোরে রাখি ছায় আমার ঘুম ধরেছে তোর ছায়ার নাহি রে ও পরাণের পাখি রে